আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম একদিন বাজারে গিয়েছিলেন তখন এক ব্যক্তি হে আবুল কাসিম বলে ডাক দিল নবী সাল্লাহ আলাইসাল্লাম সেদিকে ফিরে তাকালেন তখন তিনি বললেন তোমরা আমার আসল নামে নাম রাখতে পারো কিন্তু আমার উপনামে কারো নাম রেখো না